ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وعمل صالحا وقال বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরফিলাম্বিউল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলহি ওসাহবি এজমাইন সম্মানিত মুসলিম সমাজ আমাদের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এই ইবাদতের সম্মান করা উচিত এই ইবাদতটি ঠিক আমরা সেই পদ্ধতিতে পালন করব যে পদ্ধতিতে পালন করার আদেশ দিয়েছেন আমাদেরকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তবে নামাজের বিস্তারিত কথা এখানে বলবো না শুধু একটি কথা বলবো যে আমরা যখন জামাতের সহিত নামাজ পড়ব তখন কিভাবে পড়ব আমরা এমামের পেছনে যখন নামাজ পড়ব তখন নামাজ কিভাবে পড়ব এই সম্পর্কে খুব সংক্ষেপে কথা বলবো আপনাদের সামনে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নামা জয়েল আল ইমাম লিও তাম্মাবে এমাম এই জন্য নির্ধারণ করা হয়েছে যে তার যেন অনুসরণ করা হয় এমামের অনুসরণ করতে হবে সুতরাং যখন তিনি আল্লাহু আকবার বলবেন মুক্তাদি আল্লাহু আকবার যখন তিনি সামি আল্লাহ লিমান হামিদা বলবেন তখন মুক্তাদি রব্বানা ওয়ালাকাল হামদ তাই রসুল্লাহ সাল্লাম বলেছেন ফাইদা কাব্বারা ফা ফাকাব্বিরু ওইদা রাকা ফারকাউ ওইদা কলা সামি আল্লাহ লিমান হামিদা কুলু রব্বানা লাকাল হামদ সম্মানিত মুসলিম সমাজ তাহলে এমাম যখন আল্লাহু আকবার বলে শেষ করে দিবেন আওয়াজ যখন স্টপ হয়ে যাবে তখন মোক্তাদি বলবে আল্লাহ আকবার এই নয় যে ইমামের সঙ্গে সঙ্গে আল্লাহ আকবার বলতে শুরু করল ওই রকম ভাবে যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলে কমপ্লিট করে দিবেন আওয়াজ ওনার শেষ হয়ে যাবে তখন মোক্তাদি বলবে রব্বানা আওয়ালাকাল হামদ এই জন্য সাহাবাই কিরামের মধ্যে দেখা যেত যে তারা রাসুল্লাহ সাল্লামের ইসলামের উপদেশের সঠিকভাবে অনুসরণ করতেন তাই বারাইবনে আজেব থেকে বর্ণিত এক হাদিসের মধ্যে আমরা পাচ্ছি তিনি বলছেন সাহাবাই কেরামদের কথা যে তিনারা কিভাবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পেছনে নামাজ পড়তেন এই বিষয়টি বোখারি শরীফের মধ্যেও আছে মুসলিম শরীফের মধ্যেও আছে আনিল বারাই ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহুমা قال كان رسول الله صلى الله عليه وسلم إذا قال سمع الله لمن حمده لم يحني أحد منا ظهره حتى يقع النبي صلى الله عليه وسلم ساجدا ثم نقع سجودا بعده বুখারী শরীফের হাদিস নম্বর ছয়শো নব্বই দেখতে পারেন এবং মুসলিম শরীফের হাদিস নম্বর চারশো চুয়াত্তর দেখতে পারেন এই হাদিসের মধ্যে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সাহাবাই কিরাম রাসুল্লাহ সাল্লামের পেছনে নামাজ পড়তেন রাসুল্লাহ সাল্লামের উপদেশ অনুযায়ী রাসুল্লাহ সাল্লামের সঙ্গে সঙ্গেও করতেন না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আগেও তারা কোনো কাজ করতেন না এবং খুব দেরি করে করতেন তাও নয় তাহলে রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনুসরণে তারা নামাজ পড়তেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের অনুসরণ করতেন তো এই হাদিসটির ভাবার্থ ভাবার্থ আপনারাকে বলে দিই বারাইবনে আজেব রাজি আল্লাহ আনুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম যখন সামি আল্লাহ হলিমান হামিদা বলতেন তো বলার পর যতক্ষণ পর্যন্ত তিনি সম্পূর্ণভাবে সিজদাতে না চলে যেতেন সিজদায় সম্পূর্ণভাবে যতক্ষণ পর্যন্ত না স্থাপিত হতেন ততক্ষণ পর্যন্ত সাহাবাই কিরাম নিজের পিঠ বাঁকা করতেন না বা হিলাতেন না দাঁড়িয়েই থাকতেন সম্পূর্ণভাবে যখন রসুল্লাহ সাল্লাম সিজদাতে স্থাপিত হয়ে যেতেন তখন সাহাবাইকে রাম সিজদার জন্য ঝুঁকে ঝুঁকে পড়তেন তো হাদিসের ভাবার্থটি আবার বলি যে বারা ইবনে আজেব রদিয়াল্লাহ আনুমা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সামি আল্লাহ লিমান হামিদা বলার পর যতক্ষণ পর্যন্ত সিজদাই না যেতেন ততক্ষণ পর্যন্ত আমাদের কেউ পিঠ বাঁকা করতেন না তিনি সিজদাই যাওয়ার পর আমরা সিজদায় যেতাম সম্মানিত মুসলিম সমাজ তাহলে এমামের পিছনে আমরা যখন নামাজ পড়ব তখন খেয়াল রাখবো যে যখন এমাম সাহেব আল্লাহ আকবার বলবেন বলে আওয়াজ যখন স্টপ হয়ে যাবে তখন আমরা আল্লাহ আকবার বলব যখন তিনি সম্পূর্ণভাবে রুকুতে চলে যাবেন তখন আমরা রুকুর জন্য ঝুঁকব যখন এমাম সম্পূর্ণভাবে সিজদাতে স্থাপিত হয়ে যাবেন তখন আমরা সিজদার জন্য ঝুঁকে পড়ব তো সম্মানিত মুসলিম সমাজ কিন্তু আমাদের মুসলিম সমাজ মুসলিম সমাজ এই বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে না না জানার কারণেই হোক বা ভুল বুঝার কারণে হোক যেমন ইমাম আল্লাহ আকবর বলে সঙ্গে সঙ্গে সেও আল্লাহ যেমন ইমাম একটু ঝুঁকবে রুকুর জন্য বা সিজদার জন্য তখন মুক্তাদিও ঝুঁকে পড়বে আর মুক্তাদির আর একটি বিষয় যে সেই যেন এমামের দিকে না তাকায় ও নিজের নামাজে ব্যস্ত থাকবে সুতরাং আমরা নামাজ এমনভাবে পড়ব যাতে প্রকৃতপক্ষে এমামের অনুসরণ হয় এমামের আগেও কোনো কাজ করব না আর এমামের সাথে সাথেও নয় বরং পরে পরে এমামের পরে পরে রুকু সিজদা করব আল্লাহ আকবর বলবো অনুরূপভাবে যখন এমাম সাহেব দুই দিকে সালাম ফিরার কাজ শেষ করে দিবেন তখন আমরা সালাম ফিরব আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম এই নয় যে ইমাম একদিকে সালাম ফিরে গেছেন আমিও ফিরাইতে শুরু করলাম কেন যে দুইটি সালাম মিলিয়ে নামাজের একটি কাজ ওই কাজটি যখন ইমাম সাহেব পূর্ণ করে নেবেন তখন আমি ওই কাজটি করব বা মুক্তাদি সেই কাজটি করবে তো সম্মানিত ভাইরা আমার যদি আমরা রসুল্লাহ সাল্লামের উপদেশ অনুযায়ী নামাজ না আদায় করি নামাজ না পড়ি নামাজ না প্রতিষ্ঠিত করি তাহলে আমাদের নামাজ বেকার হয়ে যাওয়ার চান্স আছে আমাদের নামাজ যেন বেকার না হয় তাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতি অনুযায়ী সবসময় নামাজ পড়ার চেষ্টা করব কেন যে নামাজ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত এখান থেকে আমি শেষ করলাম আকুল কৌলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াল মুসলিমাত মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু